আবদুল্লাহ ইবনু জামাহ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহু আলাইসাল্লাম হতে শুনেছি এবং তিনি যে লোক সালিহ আলাইসাল্লাম এর উটনি কেটেছিলেন তার উল্লেখ করেছেন তিনি বলেছেন উটনিকে হত্যা করার জন্য এমন এক লোক তৈরি হয়েছিল যে তার গোত্রের ভেতর প্রভাবশালী ও শক্তিশালী ছিল যেমন ছিল আবু জামাহ